अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः পৃথু মহারাজের কার্যকলাপ এইতই মহান ছিল এবং তা শাসন প্রণালী এইতই উদার ছিল যে আজও সমস্ত রাজা ও বিভিন্ন গ্রহ লোকে দেবতারা তার পদাঙ্কা অনুসরণ করেন এমন কে আছে যে তা মহিমান্বিত কার্যকলাপ শ্রবণ করতে চাইবে না আমি পৃথু মহারাজ সম্বন্ধে আরো শুনতে চাই কারণ তার কার্যকলাপ অত্যন্ত পবিত্র ও বিশুদ্ধ শিল প্রভুপাদের তাৎপর্য পৃথু মহারাজ সম্বন্ধে মাহাত্মা বিদুরের বাবা শ্রবণ করা উদ্দেশ্য ছিল সাধারণ রাজা ও রাষ্ট্র প্রধান প্রধানদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা যাতে তারা জনসাধারণের শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত নিষ্ঠা সহকারে তাদের রাজ্য শাসন করা উদ্দেশ্যে বারবার পৃথু মহারাজের কার্যকলাপ শ্রবণ করেন দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে কেউই পৃথু মহারাজের বিষয়ে শ্রবণ করতে অথবা তা পদাঙ্কা অনুসরণ করতে আগ্রহী নয় তাই পৃথিবীর কোন দেশেই সুখী নয় অথবা পারমার্থিক জ্ঞানে বিষয়ে উন্নতিশীল নয় যদিও সেটি হচ্ছে মানব জীবনে একমাত্র উদ্দেশ্য এই পৃথু মহারাজ প্রকান এই প্রখানে যা এই ভগবতের চতুর্থ স্কন্ধায় আছে এর উপরে শিল অনেক অনেক তাৎপর্য পূর্ণ তাৎপর্য রাখেছেন শ্রীমৎ ভাগবতে পৃথু মহারাজের শাসন এবং তার অসংখ্য দিব্য গুণাবলীয় বর্ণনা আছে কেন শ্রীমৎ ভাগবতে বিষয় হচ্ছে পরমার্থ শ্রীমৎ ভাগবতে বিষয় আছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ধাম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাস এবং পৃথু মহারাজ তো মহারাজ ছিলেন আজকে কোন দেশে রাজ শাসন চলে না কয়েক দেশে রাজা আছে এখনো নেপালে এক রাজা আছে কতদিন থাকবে সেটা আমরা জানি না সেটা সন্দিগ্ধ আপনারা যদি খবর শুনেন আমি তো শুনি না কিন্তু তবু মাঝে মাঝে শুনি যে নেপালে ও অনেক নীতি চলছে দাঙ্গা চলছে এইসব সবাই খুবই অসন্তুষ্ট রাজার ব্যবহার থেকে ইংল্যান্ডে রাজা নেই রানী আছে কিন্তু তার সত্য নাই শুধু ওই সব আইন যা পার্লামেন্ট না সরকার বানায় তাদের সই দিতে হবে নিজে কোনো সত্তা নাই তো রাজা শাসন চলছে না কোনো দেশে আগে ছিল আগে শুধু এই সিস্টেম ছিল ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন নারায়ণ ছ নারাধিপম নর অর্থাৎ মানুষদের মধ্যে আমার প্রতিনিধি হচ্ছেন নারাধিপম অর্থাৎ রাজা তো সৃষ্টির সময় থেকে এই বিধান চলছে যে প্রত্যেক দেশে এক রাজা আছে এবং রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি ও প্রজার রাজা হচ্ছে রাজা হয় এবং প্রজারা এবং সকল প্রজা রাজাকে ভগবানের প্রতিনিধি স্বরূপে স্বীকার করেন তো আজকাল এই সিস্টেম বন্ধ আছে কেন কারণ ওইসব রাজাগণ যারা ছিল তারা ভগবানের প্রতিনিধির যেমন শাসন করেনি শাসন করেনি প্রজাদের শোষণ করেছে সেই জন্য সকল প্রজা অসন্তুষ্ট হয়ে বিপ্লব করেছে এবং গণতন্ত্রতা সাম্যবাদ এইসব শাসনে বিধান স্থাপন করেন কিন্তু ফল কি আছে তো রাজা তো ভালো ছিল না কিন্তু রাজাদের শাসন থেকে প্রজাদের তো বেশি ভালো হচ্ছে না এখন ওই রকম সিস্টেম আছে ওই ভারতে রাজসভা লোকসভা এই দেশে কি বলে আমি এখন তো মনে হচ্ছে না অনেক সংসদ জাতীয় সংসদ জাতীয় ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় সংসদ তো আগে এক রাজা ছিল খারাপ হতো তো শুধু একজন খারাপ হতো তো জাতীয় সংসদে কত লোকজন বসে দুইশো তিনশো তিনশো তো এখন তিনশো খারাপ রাজা আছে তো তিনশো রাজা থেকে উপরাজা থেকে একজন ভালো সেটা প্রভুপাদ বাবা বলেন যে এই সিস্টেম ভালো আছে এক রাজা হবে আমি নিজেই দেখলাম এই দেশে যে ওই এই কথা আমি জানি না আপনারা কি মানবেন কি না কিন্তু এটা আমার নিজে বিচার যা দেখলাম যে ওই জিয়ারা মানের সময় তো এক রাজা ছিল এবং দেশে মোটামুটি শান্তি ছিল তো তার চরিত্র কি ভালো না খারাপ তার সম্বন্ধে আমি বলতে চাই না কিন্তু যেহেতু এক রাজা ছিল এবং সবাই জানতেন যে রাজা আছে এবং আমরা তার কথা যদি স্বীকার না করি আমাদের বিশেষ খাওয়া হবে গলি না গুলি সেটা খেতে হবে তো ভয় থেকে দেশেই শান্তি ছিল তো তার গুলি খাওয়া পরে অনেক সেই রকম কি বলা হয় ডঙ্গা বিপ্লব এবং জনতন্ত্র জনতন্ত্র নামে কত দুর্নীতি হল এবং হচ্ছে তো প্রভুপাদের ইচ্ছা ছিল যে মহাপ্রভু ভবিষ্যৎ বাণের অনুসারে পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম সভাতে প্রচার হবে মরে না যে কৃষ্ণ ভক্তি প্রচারের ফলে সারা পৃথিবীতে লোকেরা এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করবেন এবং সমাজে সমাজে শৃঙ্খলা স্থাপন করার জন্য এক পুরো পৃথিবীতে এক রাজা হবে সম্রাট সম্রাট হবে যুধিষ্ঠির মহারাজের সময় মতো এবং এই সব দেশে এক রাজা হবে কি রকম রাজা পৃথু মহারাজের মতো সেরকম সেই রকম রাজা যদি থাকে তো প্রজাদের জন্য এত মঙ্গল হয় যা আমরা বর্তমান যুগে কল্পনা করতে পারি না সকালে সব লোকে কর দিতে হবে সরকারকে কিন্তু শাস্ত্রয় বলা হচ্ছে যে ও রাজা যদি কর গ্রহণ করে তো প্রজাদের রক্ষা করতে হবে কিন্তু কেউ নিরাপত্তায় থাকতে পারে না রাজধানীতে ওই সকালে দরজায় খুব বড় থালা লাগানো হয় না তবু চর ডাকাইত ইত্যাদি থেকে ভয় থাকে পুলিশে থেকেও ভয় কারণ জানি না আর এই দেশে কিন্তু ভারতে পলিশ এবং চর সব ভাই ভাই আছে সব একসাথে কাজ করে এই দেশেও মনে হয় সেরকম চলছে চোরদের কি করতে হবে চুরি করার পরে অর্ধেক পুলিশকে দিতে হবে তারপর সবাই সন্তুষ্ট থাকে তো প্রজাদে শান্তি নেই নিরাপত্তা নেই নিরাপত্তা নেই তো কেন কারণ ও রাজা এবং রাজাদের গণ রাজা মানে পুলিশ ইত্যাদি তাদের সত্তা আছে সেটা প্রজাদের মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত রাজাদের সবসময় স্মরণ করতে হবে যে এই পদ আমি পেয়েছি ভগবানের কৃপায় এবং এই পদ আমি পেয়েছি তার ভগবানের সেবা করার জন্য প্রজাদের শোষণ করার জন্য নেই তো এইভাবে যদি রাজা শাসন করে তো কি মানে এইভাবে ও ভারতের মতো ও রাম ভগবান বনবাস রাম ভগবানের বনবাস করার সময় তার কনিষ্ঠ ভ্রাতা ভারত তার প্রতিনিধি রূপে শাসন করেন তো নিজে নিজের জন্য শাসন করেনি নিজেই সিংহাসনে বসে যাননি রামে পাদুকা সিংহাসনে রাখে তার নিচে বসে রাজা কার্য করেন ভারত তো এইভাবে রাজাদের মনোভাবনা করা উচিত যে আমি ভগবানের পাদুকা উপরে রেখে তার সেবা করার জন্য শাসন করি যাদের এরকম মনোভাবনা হয় তাদের অধিকার আছে শাসন করতে অন্যদের নেই কিন্তু আজকাল স্থিতি আলাদা আছে রাম কথা নেই তো পৃথুব এই তৎপর্যায় শিল প্রভাত বলছেন যে পৃথু মহারাজের সম্বন্ধে কথা শোনা লোকদের রুচি নেই কিন্তু শ্রবণ করার দরকার আছে সব দেশে এরকম রাজনৈতিক ক্রান্তি হয় আন্দোলন করা হয় আমাদের মান আমাদের দাবি মানতে হবে মানতে হবে এইসব করা হয় কিন্তু লোকেরা জানত যে এই রকম শাসন প্রণালী আছে যার মধ্যে সবাই সন্তুষ্ট হতে পারে তো শান্তি স্থাপন করা সম্ভব হতো এই কৃষ্ণ ভক্তি আন্দোলনে উদ্দেশ্য তো শুধু হিন্দুদের মধ্যেই প্রচার করা সেটা নয় না শুধু কয়েকজনের মধ্যে প্রচার করা সেটা নয় এই কৃষ্ণ ভক্তি আন্দোলনের উদ্দেশ্য আছে পুরা মানব সমাজের মধ্যে এই আধ্যাত্মিক বিপ্লব বিপ্লবের দ্বারা মানব সমাজে পুরা উদ্ধার করা রাজা যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে সকল প্রজাদের পরম মঙ্গল হবে ও রাজা যদি ভগবানের কথা শুনে না বুঝে না তো কিভাবে রাজা প্রজাদের মঙ্গল মঙ্গলের উপায় সৃষ্টি করতে পারে সম্ভব হবে না তো রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি তো ভগবানের কি ইচ্ছা আছে সেটা গুরুজন এবং শাস্ত্র থেকে বুঝতে হবে তো পূর্ব যুগে প্রাচীন কালে সেই পদ্ধতি ছিল যে রাজারা তলবা নিয়ে শাসন করেন তালভা কি বাংলায় কি বলে তালভা খড়গ তালভার তালভা তো সেটা দুষ্কৃতি জনে দণ্ড দেওয়ার জন্য তো রাজা এত শক্তিমান ছিলেন কিন্তু নিজের মত অনুসারে রাজা তো শাসন করেনি রাজাগণ ব্রাহ্মণদের উপদেশ নিয়ে পরামর্শ নিয়ে শাসন করে এবং ব্রাহ্মণ খেয়েছিল শুধু পৈতা পরে কেউ তো ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণ তো শাস্ত্রবিদ হাওরুচিত শাস্ত্র বিশাল আছে এবং প্রকৃত ব্রাহ্মণগণ তো সমস্ত শাস্ত্র অর্থ সিদ্ধান্ত এবং জ্ঞানে অবগত অবগত হওয়ার উচিত যাতে সব অবস্থায় রাজা জনসাধারণকে এবং বিশেষ করে রাজাগণকে পরামর্শ দেওয়ার জন্য সমর্থ হতে পারত তো পারমার্থিক পঞ্চরাত্রিক বিধি অনুসারে এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে আমরা ভক্তদের ব্রাহ্মণ দীক্ষা দে কিন্তু যারা ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করে তাদের জানা উচিত যে ব্রাহ্মণ হয়ে না নবদীক্ষিত ব্রাহ্মণ হয়ে আমাদের কর্তব্য আছে এই শাস্ত্রীয় জ্ঞানে অবগত হয়ে প্রস্তুত হওয়া সবাইকে যথার্থ শাস্ত্র জ্ঞান অনুসারে উপদেশ দেওয়া ব্রাহ্মণদের উচিত তাদের পবিত্রতা শাস্ত্র জ্ঞান এবং পারমার্থিক উপলব্ধি অনুসারে সব অবস্থায় সবাইকে পরামর্শ দিতে সমর্থ হওয়া সেটা সম্ভব হয় তারা যদি শাস্ত্র জ্ঞান জ্ঞানে অবগত হয় শাস্ত্র জ্ঞান এবং সিদ্ধান্ত শাস্ত্র জ্ঞান এক বিষয় এক বিষয় আছে এবং সিদ্ধান্ত একটু আলাদা আছে এখন ইস্কনে একটা খুব ভালো প্রকল্প আছে গীতা কোর্স দেখতে পাই ওই বিজ্ঞাপন আছে ডাক যোগে গীতা কোর্স তো এইসব কি ভক্তি শাস্ত্রী আছে তারপর ভক্তি বাই বা ভক্তি বাই বেদান্ত ভক্তি সার্বভৌমা তো এইসব কর্স হয় তো কর্স থেকে আমরা শাস্ত্র জ্ঞান লাভ করতে পারি তো শাস্ত্র জ্ঞান এক বিষয় আছে এবং সিদ্ধান্ত সেটা একটু আলাদা শাস্ত্র জ্ঞান অনেকেই শাস্ত্র জ্ঞানই আছে বর্তমান যুগে না কিন্তু পঞ্চাশ বছর আগে একশো বছর আগে এই বাংলাদেশে এবং সারা ভারতে অনেক পণ্ডিত ছিল পণ্ডিত মানে বেদ জ্ঞানী সংস্কৃত সংস্কৃত ভাষায় প্রবীণ ছিল সংস্কৃত হচ্ছে শাস্ত্র প্রবেশ তো অনেক পণ্ডিত ছিল এই বাংলাদেশেও অনেক ছিলেন পণ্ডিত পুরো সংস্কৃত জ্ঞান ছিল তো পণ্ডিতগণ তো সাধারণ বাংলায় না হিন্দিতে কথা বলতো না নিজেদের মধ্যে বিশেষ করে সংস্কৃতে আলোচনা করতেন এখনও সেই রকম পণ্ডিত আছে কিছুদিন আগে আমরা তিরুপাটিতেই ছিলাম ওই সেখানে ওই শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টসখী গণে প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব ছিল তো এই রামানুজ সম্প্রদায় পণ্ডিতের ওইসব বিধি অনুসারে ওইসব কার্যকলাপ করেন এসব অনুষ্ঠান করেন তো আমি লক্ষ্য করেছি যে তারা নিজেদের মধ্যে সংস্কৃত সংস্কৃত ভাষায় তারা আলোচনা করে তো সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা উভয় একসাথে থাকে ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তো অনেক পণ্ডিত ছিল এই দেশে যাদের শাস্ত্র জ্ঞান ছিল তারা পণ্ডিত বলত তো অনেক পণ্ডিত ছিল এবং অনেক মত ও ছিল যত মত তত পথ <laughs> সেটা আমরা বলে না কিন্তু দেখা যাচ্ছিল এখনো আছে সব ঋষি ইয়াসিয়া না ভিন্ন ঋষি এই শব্দের অর্থ আছে যে তো এই তো বুদ্ধিমান আছে যে শাস্ত্র জ্ঞান নিয়ে নিজে মত স্থাপন করতে পারে শাস্ত্র জ্ঞানী এবং সিদ্ধান্তবিদ দুই শব্দ একই না তো শাস্ত্র জ্ঞান নিয়ে আমরা স্থাপন করতে পারি চেষ্টা করতে পারি কিন্তু কোনো ভগবান নেই তো সেই রকম দার্শনিক ছিল বৈদিক সংস্কৃতিতে নিয়রিশ্বাবাদী খনাদ জৈমিনী তারা নিরিশাবাদী ছিল খনাদে পারমাণুবাদ আছে এবং জৈমিনী কর্মমীমাংসবাদ সেই কর্মমীমাংসবাদের মত আছে না বাদ আছে যে ঈশ্বর আছে কিন্তু ঈশ্বর শাস্ত্রে বিধির অধীন আছে আমরা যদি পুণ্য কাম করি তাহলে ভগবানের উচিত না ভগবান বাধ্য আছে আমাদের সেই পুণ্য কর্মে ফল দিতে তো ঈশা আছে কিন্তু ঈশ্বর ও শাস্ত্রের নিয়মের দ্বারা বদ্ধ বদ্ধিত আছে তো এইভাবে তারা ঈশ্বরকে মানে কিন্তু শুধু মুখে কারণ ঈশ্বর মানে স্বতন্ত্র তারা নিরীশ্ববাদী এবং ওই সংখ্যা দর্শন আছে বৈদিক সংস্কৃতিতে তারা বেদ জ্ঞান নিয়ে বলে যে কোনো ঈশ্বর নেই তো সব কিছু যা আছে এই পুরো ভৌতিক জায়গা যা আমরা দেখতে পাই সেটা আছে আগে ছিল পরে হবে ঈশ্বর তো নেই তো আমরা কখনো ঈশ্বর দেখিনি তো আমরা যদি বলে যে ঈশ্বর আছে ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা তো তারা বলে যে সৃষ্টি কোন সৃষ্টি হল না এই জগৎ আছে এবং ছিল কোন সৃষ্টি হল না কোন নিয়ন্ত্রণ হচ্ছে না সবকিছু এমনি চলছে নিরিশাবাদী এবং তারা বাদ দাঁত মানে বাদ দেওয়ার উচিত বাদ মানে ধারণা তো এইসব ধারণা তারা শাস্ত্রিক জ্ঞান নিয়ে সমাধান করে তো শাস্ত্র জ্ঞান এক বিষয় আছে এবং সিদ্ধান্ত আলাদা সিদ্ধান্ত বুঝতে হবে অনেকেই শ্রীমান ভাগবত পড়ে কিন্তু যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল বিষ্ণু রূপেরও উচ্চ অনেকে মানে না তো ভাগবতে আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তো অনেকেই সেই শ্রু ভগবান স্বয়ং তার স্পষ্ট এই এই উক্তির স্পষ্ট অর্থ মানে না বলে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং এর অর্থ হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবানের এক রূপ এবং ভগবানের মূল রূপ হচ্ছে বিষ্ণু তো শাস্ত্র পড়লেও আমরা যদি সিদ্ধান্তবিদ আচার্য উপদেশ না পাই তো আমরা শাস্ত্র প্রকৃত অর্থে বুঝার জন্য সমর্থ হইবে না আমরা খুব বড় জ্ঞানী হলেও সিদ্ধান্তবিদ না হয়ে শাস্ত্রে প্রকৃত বাণীতে বঞ্চিত হইবে তো ব্রাহ্মণ সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণ হচ্ছেন কে জন্ম না যায় শূদ্র हे ব্রাহ্মণ আছে ব্রাহ্মণের পুত্র না ব্রাহ্মণের পুত্র জন্ম সময় তো শূদ্রার মত শৌচটি ইতি শূদ্র শূদ্র মনে যে সদাইব শোক প্রকাশ করে পশুদের মত পশুদের মতো মতলব মানে তো তার প্রকৃত কল্যাণ কি আছে তা বুঝে না পশু নিজে কল্যাণ মাপ করে তা ইন্দ্রিয় সুখের অনুসারে তো ছোট ছেলে মেয়েরা যাদের বুদ্ধি বেশি নয় তারাও সেইভাবে মনে করে আমি যদি ভালো খাওয়া পাই সুখী হয় না তো সুখী না হয় তো শিশু শূদ্র এবং পশু সমান আছে তাদের বুদ্ধি এবং বিচার খুবই সংকীর্ণ থাকে তো জন্মনা जन्मना जायते সংস্কার ভবে দ্বিজ উপনায়নম সংস্কার द्वारा এক ছেলে অধিকৃত হয় শাস্ত্র শ্রবণ করার জন্য বিশেষ করে শ্রুতি বেদ শাস্ত্র শিক্ষার জন্য দ্বিজা দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্ম হচ্ছে দ্বিজ উপনয়নম সংস্কার দ্বারা বেদ পাঠেত ভবেত বিপ্র তো সংস্কারের দ্বারা দ্বিজ হয় এবং শাস্ত্র অধ্যয়ন করা পরে এবং পুরো শিক্ষা পরে কেউ বিপ্র বলে কিন্তু প্রকৃত ব্রাহ্মণ হচ্ছে তিনি যিনি ব্রাহ্মজানীতি ব্রাহ্মজানতিথি ব্রাহ্মণ যার আসল ব্রহ্মজ্ঞান বেদ জ্ঞান আছে তারা ব্রাহ্মণ ফলে এবং শাস্ত্র জ্ঞান সেটা কি বেদাইশ্ব সার্বের আহমেব বেদ যে ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত বেদ শাস্ত্রে লক্ষ্য সেটি বুঝতে হবে তো যাতে মানব সমাজের মধ্যে শান্তি এবং আসল লোক কল্যাণ স্থাপিত হবে সর্বপ্রথমে এক শ্রেণী প্রকৃত ব্রাহ্মণ সৃষ্টি করা দরকার আছে আজকে আমরা পৃথু মহারাজের সম্বন্ধে পাঠ করছি এবং শিলপ্রপাতের ইচ্ছা ছিল যে মানব সমাজে শাসন দেওয়ার জন্য ঠিক মতো শাসন যাতে সকলে মঙ্গল হবে পৃথু মহারাজের মতো পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজ রাম ভগবানের মতো সেই রকম ক্ষত্রিয় বর্ণ থাকবে এখন তো কেউ নেই এই কেউ ক্ষত্রিয় হচ্ছে না দেশে তো তা আগে যাতে মানব সমাজে এই দৈব বর্ণাশ্রম স্থাপিত হবে সর্বপ্রথমে এক শ্রেণী ব্রাহ্মণ ব্রাহ্মণ শ্রেণী সৃষ্টি করে দরকার আছে ব্রাহ্মণ সেটা ওই সমাজের আকারে মধ্যে মানে সেটা উপমা তো সমাজ তো শরীরের মতো শরীরের উপরে আছে শির তো এক হাত যদি খেতে হয় না পা খেতে হয় তো শরীর থাকবে কিন্তু যদি শির কাটা হয় তো মরণ হয় তো প্রভুপাত বলেন অনেকবার যে বর্তমান যুগে মানব সমাজ এটা শির কাটা শরীরের মতো সবের মতো তো যাতে মানব সমাজে প্রকৃত বুদ্ধি এবং শাস্ত্র জ্ঞানে অনুসারে ব্রাহ্মণদের উপদেশ হবে এক নতুন শ্রেণী ব্রাহ্মণদের সৃষ্টি করা দরকার আছে তো ব্রাহ্মণদের কর্তব্য আছে শাস্ত্র জ্ঞানী হওয়া সিদ্ধান্তবিদ হওয়া কি জন্য যাতে তারা মানব মাত্রই সবাইকে প্রকৃত উপদেশ দিতে পারবে তো এরকম দরকার আছে সেজন্য আমার অনুরোধ আছে এবং শিলপ্রভাদের উপদেশ আছে যে বিশেষ করে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের শাস্ত্র খুব পড়তে হবে শাস্ত্রবিদ হতে হবে কি আছে ভাগবতে কি আছে চৈতন্য চৈতন্য ভক্তির সামৃত সিন্ধু ভগবদ গীতা যথাযথ এসব বুঝতে হবে Hare Nama, Hare Nama, Hare Nama Iva Kevalam, Kalo Nasteva, Nasteva, Nasteva Gati Ranyata. Param Gati Prapt Kare E Kali Juge, Eki Upai Ache Harina. আছে হারি না কিন্তু আমরা এইখন এই ধরাতলে আছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থায় কৃষ্ণ ভক্তি করতে হবে তো এই ভৌতিক অবস্থায় অনুকূল স্থিতি স্থাপন করার জন্য প্রকৃত ব্রাহ্মণদের থেকে সকলে উপদেশ নেওয়ার উচিত তো আমরা যারা ব্রাহ্মণ বিধানের দ্বারা দীক্ষিত আছে আমাদের খুব বড় ভার আছে সবাইকে উপদেশ দিতে তখন কোনো লঘু বিষয় নেই তো সবাই প্রস্তুত নেই আমাদের থেকে উপদেশ নিতে কিন্তু আমরা যদি সামাধ্য হয় শাস্ত্র জ্ঞানের দ্বারা তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা দেখব যে অনেকেই প্রকৃত উপদেশ নেওয়ার জন্য আমাদের কাছে আসবে তো আমাদের প্রস্তুত হতে হবে ওই শাস্ত্র জ্ঞান দিতে সেই জন্য শিলপ্রপাদের সমস্ত অমূল্য গ্রন্থ